আসতে হবে আমাদের বিল্লাতে আর নয়তো আমরা তোমাদের বের করে দেব আমাদের দেশ থেকে তখন তাদের রব তাদের কাছে ওহি পাঠালেন আমি এ জালেমদের ধ্বংস করে দেব এবং এদের পর পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করব এটা হচ্ছে তার পুরস্কার যে আমার সামনে জবাবদিহি করার ভয় করে এবং আমার শাস্তির ভয় ভীত তারা ফয়সালা দিয়েছিল ফলে এভাবে তাদের ফয়সালা হল এবং প্রত্যেক উদ্ধত সত্যের দুশ্মন ব্যর্থ মনোরোধ হলো।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 আমি তোমাদের আমার পথে দিকে আহ্বান জানানো ছাড়া আর কিছুই করিনি এবং তোমরা আহ্বানে সাড়া দিয়েছিলে এখন আমার নিন্দাবাদ করো না নিজেরা নিজেদের নিন্দাবাদ করো এখানে না আমি তোমাদের অভিযোগে প্রতিকার করতে পারি আর না তোমরা আমার ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বে শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এ ধরনের জালেমদের জন্য তো যন্ত্রদায়ক শাস্তি অবধারিত وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار অপরদিকে যারা দুনিয়ায় ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে এমন বাগিচায় প্রবেশ করানো হবে যার পাদদেশে নদী প্রবাহিত হবে সেখানে তারা তাদের রবে অনুমতিক্রমে চিরকাল বসবাস করবে সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে শান্তি ও নিরাপত্তার মুবারকবাদ সহকারে তুমি কি দেখছ না আল্লাহ কালেমা এবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে প্রতি মুহূর্তে নিজের বের হুকুমে সে ফল দান করে এই উপমা আল্লাহ এই জন্য দেন যাতে লোকের এই সাহায্যে শিক্ষা লাভ করতে পারে অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয় যার কোন স্থায়িত্ব নেই يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء ইমানদারদেরকে আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখেরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন আল্লাহ যা চান তাই করেন ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار তুমি দেখেছ তাদেরকে যারা আল্লাহর নিয়ামত লাভ করল এবং তাকে কৃতজ্ঞতায় পরিণত করল আর নিজেদের সাথে নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের আবর্তে ফেলে দিল অর্থাৎ জাহান নাম যার মধ্যে তাদেরকে ঝলসানো হবে এবং তা নিকৃষ্টতম আবাস এবং আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিল যাতে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেয় এদেরকে বলো ঠিক আছে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 ما سألتموه وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها আল্লাহ তো তিনি যিনি পৃথিবী আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা দান করার জন্য নানা প্রকার ফল উৎপন্ন করেছেন যিনি নৌজানকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তার হুকুমে তা সাগরে বিচরণ করে এবং নদী সমূহকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন যিনি সূর্য চন্দ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন তার অবিরাম চলছে এবং রাত ও দিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যিনি এমন সবকিছু তোমাদের দিয়েছেন যা তোমরা চেয়েছ যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ গণনা করতে চাও তাহলে তাতে সক্ষম হবে না আসলে মানুষ বড়ই বেইনসাফ ও অকৃতজ্ঞ وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا رب اجعل هذا البلد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 না অথচ তোমরা সেই সব জাতির আবাসভূমিতে বসবাস করেছিলে যারা নিজেদের উপর জুলুম করেছিল এবং আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তা দেখেও ছিলে আর তাদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল যদিও তাদের চক্রান্তগুলো এমন পর্যায়ে ছিল যাতে পাহাড় টলে যেত فلا تحسبن الله مخلف وعده رسله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام কাজী হে নবী কখনো এ ধারণা করো না যে আল্লাহ তার নবীদের প্রতি প্রদত্ত ওয়াদার বিরুদ্ধচারণ করবেন আল্লাহ প্রতাপান্বিত ও প্রতিশোধ গ্রহণকারী يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله يوم تبدل الأرض غير الأرض والسماوات لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন পৃথিবী আকাশকে পরিবর্তিত করে অন্যরকম করে দেয়া হবে এবং সবাই এক মহাপরাক্রমশালী আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে হাজির হবে সেদিন তোমরা অপরাধীদের দেখবে শিকলে তাদের হাত পা বাঁধা আলকাত্রার পোশাক পরে থাকবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে এটা এজন্য হবে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মে বতলা দেবেন হিসেব নিতে আল্লাহর একটুও দেরি হয় না هذا بلاغ للناس هذا بلاغ للناس ولينذروا به ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب এর একটি পয়গাম সব মানুষের জন্যে এবং এটি পাঠানো হয়েছে এজন্যে যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা যায় এবং তারা জেনে নেয় যে আসলে আল্লাহ মাত্র একজনই আর যারা বুদ্ধি বিবেচনা রাখে তারা সচেতন